তোমাকে যেতে হবে দূর জানাই আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় জাগো জাগো হে কাফেলি তোমাকে যেতে হবে দূর জানাই আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় আজান শোনা যায় আসান শোনা যায় হাতে আসান শোনা যায় জিহাদের ঢঙ্কা বাজে শুনো রে কর্ণ পেতে শহীদি ওই মিছিলে কে আছো সামিল হবে জিহাদের ঢঙ্কা বাজে শুনো রে কর্ণ পেতে শহীদি ওই মিছিলে কে আছো সামিল হবে জিহাদের ঢঙ্কা বাজে শহীদি ওই মিছিলে সামিল হবে চলো সবে কাজ মিলিয়ে কাতারে দাঁড়াই আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় জাগো জাগো হে কাপেলি তোমাকে যেতে হবে দূর জানায় আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় আজান শোনা যায় আজান শোনা যায় জিহাদের আজান শোনা যায় জাগো জাগো হে জালিমের ভিত কাঁপিয়ে মুজাহিদ যাই এগিয়ে আগ্রাসী খতম করে দুজকে দেয় পাঠিয়ে জালিমের ভিত কাঁপিয়ে মুজাহিদ যাই এগিয়ে আগ্রাসী খতম করে দুজকে জালিমের ভিত কাঁপিয়ে মুজাহিদ চাই এগিয়ে আগ্রাসী শাসন করে দুচোখে দেয় পাঠিয়ে চলো সবে কাজ মিলিয়ে ওদের তাড়াই আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদে আজান শোনা যায় আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদে আজান শোনা যায় জাগো জাগো হে গাফেলি তোমাকে যেতে হবে দূর জানায় আজান শোনা যায় अजन सुना जाए जिहादेर अजन सुना जाए अजन सुना जाए अजन सुना जाए जिहादेर अजन सुना जाए जागो जागो हे गाफेली তোমাকে যেতে হবে দূর অজানায় আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় আজান শোনা যায় আজান শোনা যায় আজান শোনা যায় জেহাদের আজান শোনা যায় अजम सुना जाए अजम सुना जाए जिहादे अजम सुना जाए